إن الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله صلوات الله وسلامه أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে জুমার সালাতের পরে ফেকহ জাকাতের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য এবং শোনার জন্য বসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ জাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় ইসলামের পঞ্চ বেনার তৃতীয় বেনা সালাতের সঙ্গে জাকাতকে পবিত্র কোরআনে প্রায় বিরাশি বার উল্লেখ করা হয়েছে জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনু যুদ্ধ ঘোষণা করেছিলেন জাকাত কি বর্তমান সময়ে অনেকে জাকাত দেয় না আবার যারা জাকাত দেয় হিসাব নিকাশ না করে লামসাম দেয় এতে জাকাত আদায় হবে কিনা কোন মালে কি পরিমাণ জাকাত আদায় করতে হবে জাকাতের জন্য কি কি শর্ত আছে সেই গুরুত্বপূর্ণ আলোচনা এখনই শুরু হচ্ছে প্রথমে আমরা জেনে নিব জাকাত শব্দের অর্থ কি যাদের কাছে এই বা বইটা আছে যারা সংগ্রহ করেছেন তারা খুলে নিতে পারেন জাকাত শব্দের অর্থ নুমা জিয়াদা অত্যাতহীন মাদাহ অর্থাৎ পবিত্রতা করম বৃদ্ধি আধিক্য প্রশংসা জাকাতের মাধ্যমে সম্পদের পরিমাণ বৃদ্ধি পায় প্রবৃদ্ধি লাভ হয় মাল পরিচ্ছন্ন হয় জাকাত দাতার আত্মা শুদ্ধ হয় জাকাত কাকে বলে ইসলামের শরীফ হাতের পরিভাষায় জাকাত বলা হয় মালুন মকসুসুন তয়ফাতিন মকসুসা ফি ওয়াক্তিন মকসুস নির্দিষ্ট সময় নির্দিষ্ট মালের মধ্যে নির্দিষ্ট লোকের জন্য ধনীদের মালের মধ্যে নির্দিষ্ট অংশ অর্থাৎ নির্দিষ্ট মাল বলতে নেশাব পরিমাণ মাল নির্দিষ্ট সময় বলতে চন্দ্র মাস হিসেবে এক বছর পূর্ণ হলে নির্দিষ্ট খাতে অর্থাৎ কোরআনে বর্ণিত আটটি খাতে নির্দিষ্ট অংশ যা সামনে আলোচনা আসবে ব্যয় করার নাম হচ্ছে জাকাত শেখুসুন্না আলবানির লেখা বই দুই খণ্ডের পাঁচ নাম পৃষ্ঠায় বলা আছে ইসলামী বিশ্বকোষ এতে বলা হয়েছে জাকাত বলা হয় ধনসম্পদের যে নির্দিষ্ট অংশ শরিয়াতের বিধান মোতাবেক আল্লাহর পথে ব্যয় করা মানুষের উপরে ফরজ তাই হল জাকাত ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক রচিত একুশ পৃষ্ঠা একুশ নম্বর ভলিউমের চারশো পঁচাত্তর নম্বর পৃষ্ঠা এক কথায় ইসলাম ধর্মের বিধান মোতাবেক দরিদ্র মুসলিমদের কল্যাণার্থে ধনী মুসলিমদের জন্য ধন সম্পদ দান করার আবশ্যকীয় যে অংশ রয়েছে তাই হল জাকাত জাকাতের শাব্দিক অর্থ এবং আবিধানিক অর্থের মধ্যে মিলটা কি জাকাতের মাধ্যমে মাল বৃদ্ধি পায় জাকাতের মাধ্যমে জাকাত দাতার আত্মা শুদ্ধ হয় জাকাতের মাধ্যমে মালের ভিতরে বরকত আসে আল্লাহ সুবহান এই জাকাতকে ফরজ করেছেন মালের উপার্জনের কষ্টের ভিত্তিতে রেকাজ যে মাল অমুসলিমদের মাল জমির ভিতরে পাওয়া গেছে এটাতে তেমন কষ্ট নেই এজন্য এখানে বেশি জাকাত পাঁচ ভাগের এক ভাগ জাকাত আর যেখানে উভয় দিকের কষ্ট আসে সেখানে বিশ ভাগের এক ভাগ বিস্তারিত আলোচনা আমরা একটু পরে করবো ইনশাল্লাহ আর যেখানে একটু কষ্ট আছে তবে বেশি না সেখানে দশ ভাগের এক ভাগ এরকম বিষয়গুলো সামনে আসবে জাকাত এর মাধ্যমে এহসানুন ইলাল খালক আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করা হয় ওয়াইয়াত হুরাতুন্নিল মাল মিন আদানাস মালকে ময়লা মুক্ত করা হয় অর্থাৎ ধনীদের মালের মধ্যে গরিবদের যে অংশ বিশে আছে সেই অংশ দূর করে দিয়ে মালকে পবিত্র করা হয় ওয়া হেসানাতুল্লাহ মিনাল আফাত এবং জাকাতের মাধ্যমে মাল বিপদ মুক্ত হয় রব্বে সুবাহান আর সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহর আনুগত্য প্রকাশ করা হয় পবিত্র কোরআনে আল্লাহ সুবাহান বলছেন খুজবিন আমওয়ালিহিম সাদাকাতান তোতাহিরহুম ওয়া তুজাক্কিহিম বিহা আপনি তাদের মালের থেকে সাদাকা গ্রহণ করুন তোতা তোতাহিরহুম যা তাদেরকে পবিত্র করবে অতজাকিহীন এবং পরিচ্ছন্ন করবে এতে বোঝা গেল জাকাতের মাধ্যমে মালও পবিত্র হয় আত্মাও পবিত্র হয় এরপরে জাকাত নির্দিষ্ট অংশ কোরআনে বলা হয়েছে সুরায় জারিয়াতের একান্ন নম্বর সুরার উনিশ নম্বর আয়াতে অফি আমিম হকুল্লি সাইলি ওয়াল মাহরুম ধনীদের মালের মধ্যে প্রার্থী এবং বঞ্চিতদের অধিকার রয়েছে অধিকার বোঝা গেল এটা কোনো অনুকম্পনা অনুগ্রহ না করুণা না যে আমি লামসাম দিয়ে দিলাম আদায় হয়ে গেল না এটা একটা হক হিসাব নিকাশ করে ঠিক যতটুকু অজীব অতটুকুই দিতে হবে অবশ্য বেশি দিলে অসুবিধা নেই কম দেওয়া যাবে না রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম মোয়াজবিন জবাল রাজি আল্লাহ আনহুকে ইয়ামানে যখন গভর্নরের দায়িত্ব দিয়ে পাঠাচ্ছিলেন তখন তাকে হুকুম দিলেন উদহুম ইলা শাহাদাতি আল্লাহ ইলা ইল্লাল্লাহ ওয়া আন্নি রাসূলুল্লাহ হাদিসটা বিভিন্ন রকম আছে সেখানে বলা আছে তুমি যাচ্ছ এমন একটা সম্প্রদায়ের কাছে যারা আহলে কিতাব আল্লাহ বিশ্বাস করে তাহলে তুমি তাদের কিসের দাওয়াত দিবে প্রথমে দাওয়াত দিবে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বোঝা গেল মক্কার কাফেররাও আল্লাহ বিশ্বাস করত এটা আমরা ভুল বুঝি যে মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস করত না তাই কাফের আর আমরা আল্লাহ বিশ্বাস করি তাই বলে মুসলমান এটা ভুল কথা মক্কার কাফেররাও আল্লাহ বিশ্বাস করত কোরআনে এটার বহু আয়াত আছে ওয়ালাইন হে নবী আপনি যদি ওই মক্কার আবু জাহের আবুল আহাবদেরকে কুফফাদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাহুম কে ওদের সৃষ্টি করেছে তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে সৃষ্টিকর্তা যে আল্লাহ সুবাহ এটা আমরা যেমন বিশ্বাস করি মক্কার আবু জাহালরা বিশ্বাস করত এমনি ভাবে বর্তমান যুগেরও এহুদি খ্রিস্টানরা আল্লাহ বিশ্বাস করে গন্ডগোলটা কোন জায়গায় সেটা এই হাদিস থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মোয়াজ বিন জামালকে বললেন তুমি সর্বপ্রথম গিয়ে তাদেরকে দাওয়াত দিবে শাহাদত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই এ কথার সাক্ষী দেওয়ার দিকে আহ্বান করব ও আন্নি রাসুল এবং আমি যে আল্লাহর রাসুল এ কথার সাক্ষী দেওয়ার জন্য তাদেরকে আহ্বান করব ফাইন হুম আতাউল আলিক যদি তারা এটা মেনে নেয় ফা আলিম হুম তাহলে তুমি তাদেরকে জানিয়ে দাও أن الله افترض عليهم خمس صلوات في كل يوم وليلة আল্লাহ তালা প্রতিদিন এবং রাতে মিলিয়ে পাঁচত্ব অক্ট সালাত ফরজ করে দিয়েছেন এখানে শব্দটা লক্ষণীয় বিষয় ফাইন হোম আতাউল আলিক যদি তারা তোমার তাওহেদের দাওয়াত মেনে নেয় তাহলে তাদের উপরে ফরজ সালাত তাহলে যদি তাওহিদ মেনে না নেয় তাদের জন্য সালাদ ফরজ না এটাই আমরা বলি অনেক ক্ষেত্রে ফেকি মাসাইল নিয়ে আমাদের সঙ্গে বিভিন্ন দ্বন্দ্ব আছে আমরা আপনাদেরকে বলি না ওই দিনে ঝগড়া করা দরকার নেই কারণ আগে দাওয়াত দিবেন তাও হেদের দাওয়াত একজন লোক একটা মেয়ে লোক রাস্তা থেকে ধরে আনলো বিয়ে করে নাই মহিলাকে গোসল করালো উজু করালো বোরকা পরালো এবারে কোরআন শিক্ষা দিচ্ছে কঠোর সরিয়া মেনে চলছে অথচ কি করে নাই বিয়ে করে নাই এই কঠোর সরিয়া মানার কোনো ফায়দা নেই আগে তাকে দাওয়াত দিতে হবে কিসের তাওহীদের এই হাদিস তার প্রমাণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মোয়াজ বিন জবালকে বলছেন প্রথম গিয়ে তুমি দাওয়াত দেবে শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এটা যদি মেনে নেয় ফাইন হুম আতাউল দালিকা যদি তারা তোমার এই আহ্বান মেনে নেয় ফাআলিম হুম তবে তাদেরকে জানিয়ে দাও আন্নাল্লাহ কাদ ইফতারাদ আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা আল্লাহ তাআলা প্রতিদিন রাতে এবং দিনে পাঁচত্ব সালাত ফরজ করে দিয়েছেন ফাইন হুম দালিক যদি তারা এটাও মেনে নেয় আলিম হুম এবারে তাদেরকে জানিয়ে দাও আল্লাহ ইফতারাদ আলাইহিম সাদাকাতান আল্লাহ তাআলা তাদের মালের মধ্যে সাদাকা ফরজ করে দিয়েছেন তো মিন আগনিয়াইহিম যা নেওয়া হবে মুসলমানদের ধনীদের থেকে অসুরাদ্দু আলা ফোকারাইহীন এবং তাদেরই ফকিরদের উপরে ব্যয় করা হবে বুঝা গেল জাকাত আল্লাহ রাসুল সাল্লাম নিজে নেওয়ার জন্য ফরজ করেন নাই হয়তো কেউ বলতে পারত যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এখন ট্যাক্স আদায় করছে এখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে না তো ওখাজমিন আগ্নেয়াইহিম মুসলিমদের ধনীদের থেকে নেওয়া হবে অতুরাদ্দু আলা ফোকারাইহিম এবং তাদের ফকিরদের মাঝে ব্যয় করা হবে জাকাত ফরজ এর অসংখ্য দলিল রয়েছে সুরায় বাকারার একশো দশ নম্বরাতে বলা হয়েছে ওয়াকিম সালাত ওয়াতুস জাকাত তোমরা সালাত কায়েম করো জাকাত আদায় করো সালাতের সঙ্গে জাকাতের ফরজকে বলা হয়েছে গত যুগ আমি আলোচনা করেছিলাম আমরা বলি সালাদ নামাজ রোজা নামাজ রোজা কোরআনের ভাষা নয় কোরআনের ভাষা হচ্ছে সালাত এবং জাকাত সালাত এবং সিয়াম না কারণ হচ্ছে এই একজন মানুষ যখন সালাত আদায় করতে আসে তার পাশে একজন গরিব রিক্সাওয়ালা দিনমজুর অসহায় লোক এতিম সালাদ আদায় করছে ধনী যখন তার গরিব অবস্থা দেখবে তাকে সাহায্য করবে এইভাবেই সালাত এবং জাকাতের সম্পর্ক তাছাড়া সালাতের মাধ্যমে সামাজিক বন্ধন সৃষ্টি হয় যেটা আমরা আল্লাহর নবীর একটা হাদিস থেকে বুঝি আল্লাহর নবী কাতারে দাঁড়িয়ে বলতেন সালাতের কাতারে তার অস্ত্র কাতার সোজা করে নাও অলা তাখতালিফু কাতার বাঁকা করো না কাতার বাঁকা হলে কি হবে আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মধ্যে বক্রতা সৃষ্টি করে দিবেন এতে বোঝা যায় যে সালাতের কাতার শুধু সালাত পর্যন্ত সীমাবদ্ধ নয় এটা হচ্ছে মুসলিম উম্মার একটা সামাজিক বন্ধন সৃষ্টি করা এ কারণেই বলা হয়েছে সালাতের কাতার আঁকা বাঁকা হলে মমিনদের মনের মধ্যে বক্রতা সৃষ্টি হয় সামাজিক জীবনে প্রভাব পড়বে তাহলে সালাদ হচ্ছে সামাজিক বন্ধন আর জাকাত হচ্ছে সেই বন্ধনের মাধ্যমে সহযোগিতা এ কারণেই সালাত এবং জাকাতের সম্পর্ক কোরআনে বলা হয়েছে ফাইন তাবু আকামু সালাতা যদি লোকেরা তওবা করে এবং সালাত কায়েম করে ওয়াতাউ জাকাত এবং জাকাত আদায় করে ফাকাল্লু সাবিলাহুম তাহলে তোমরা এদের রাস্তা ছেড়ে দাও বুঝে গেল সালাত কায়েম করা এবং জাকাত আদায় করা পার্থিব জীবনে জানমালের নিরাপত্তার জন্য শর্ত সালাদ কায়েম করা জাকাত আদায় করা পার্থিব জীবনের নিরাপত্তার জন্য শর্ত যারা এগুলো করবে না তাদের রাস্তা ছেড়ে দেওয়া যাবে না রাস্তা আটকে দেওয়া হবে আল্লাহ বলছেন ফাইং তাবু সালাত যদি তারা তবা করে এবং সালাত কায়েম করে জাকাত এবং জাকাত আদায় করে ফাকাল্লু সাবিলাহুম তাহলে তোমরা ওদের রাস্তা ছেড়ে দাও সুরায় তাওবা নয় নম্বর সুরার পাঁচ নম্বর আয়াত এমনি ভাবে হাদিসও বলা হয়েছে বুনিয়াল ইসলাম আলা খামসাদিন ইসলামের বিনা পাঁচটি জিনিসের উপরে তার মধ্যে একটি হচ্ছে জাকাত হাদিসটা সহি বুখারি আট নম্বর হাদিস তিরমিজির দুই হাজার ছয়শো নয় নম্বর মুসলিমের উনিশ নম্বর হাদিস এইভাবে অনেকগুলো হাদিস এবং আয়াতে জাকাতের ফরজিয়াত সম্পর্কে আলোচনা করা হয়েছে এবারে আমরা আলোচনা করব জাকাতের নেশাব নেশাব কি জিনিস নেশাব হল ন্যূনতম সংখ্যা পরিমাণ অর্থাৎ যেই পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ হয় ওই পরিমাণকে বলা হয় কি নেশাব কি বলা হয় নেশাব যেই পরিমাণ মাল থাকলে পরে একজন লোকের উপরে জাকাত ফরজ হয় ওই পরিমাণের নাম হচ্ছে নেশাব নেশাব কি পরিমাণ হবে এটা আমরা আলোচনা করব জাকাত অজীব হয় কিসের উপরে তারপর ভিত্তি করে পাঁচ প্রকার মালের মধ্যে জাকাত ফরজ কয় প্রকার পাঁচ প্রকার মালের মধ্যে জাকাত ফরজ এক নম্বর হচ্ছে স্বর্ণ রৌপ্য বর্তমান প্রচলিত মুদ্রা অলংকার এরকম শেয়ার সিকিউরিটি এসব টাকা পয়সা এগুলো এক প্রকার অন্তর্ভুক্ত দ্বিতীয় প্রকার হচ্ছে ব্যবসায়িক ও বাণিজ্যিক পণ্য শিল্প ও কোম্পানির উপর জাকাত তৃতীয় হচ্ছে শস্য ও ফলমূলের জাকাত চতুর্থ হচ্ছে গবাদি পশুর উপর জাকাত পঞ্চম হচ্ছে খামারে উৎপাদিত সম্পদ উপর জাকাত এই পাঁচ প্রকার মালের মধ্যে জাকাত ফরজ আমরা এবারে আলোচনা করছি জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত কি প্রথম শর্ত হচ্ছে মুসলিম হওয়া অমুসলিমের উপরে জাকাত ফরজ না ওই যে বললাম বিয়া করে নাই সরিয়া মেনে ঘর সংসার করার কোনো অর্থ নেই এরকম ভাবে শরিয়াতের যে কোনো আমলের জন্য মুসলিম হওয়া শর্ত প্রথম শর্ত ইসলাম মুসলিম হওয়া সুতরাং কোনো কাফের উপরে জাকাত ফরজ হবে না যেটা আমরা আগের হাদিস থেকেও জানলাম আল্লাহ রসুল মহাজকে বললেন যে তুমি ওদেরকে প্রথমে দাওয়াত দাও লাহ দাওয়াত এটা মেনে নিলে তারপরে জানিয়ে দাও যে তাদের উপরে ফরজ পাঁচক্ত সালাদ ফরজ জাকাত দ্বিতীয় শর্ত হচ্ছে মুক্ত এবং স্বাধীন মানুষ হওয়া আল হরিয়ত স্বাধীন হওয়া সুতরাং কোন কৃত দাস অধীনস্থ গোলাম এর উপরে জাকাত ফরজ হবে না কারণ তার মাল তো মালিকের মাল তিন নম্বর শর্ত হচ্ছে মালিকের নিসাব হওয়া মাল থাকলেই জাকাত হবে না নেশাব পরিমাণ মাল থাকতে হবে নেশাবের পরিমাণ আমরা একটু পরে আলোচনা এক একটা এক এক নেশাব একটু পরে আলোচনা আসবে ইনশাআল্লাহ চার নম্বর শর্ত হচ্ছে নেশাব পরিমাণ মালের মালিক হলেই জাকাত ফরজ হবে না যতক্ষণ পর্যন্ত ওই নেশাব পরিমাণ মাল তার কাছে এক বছর পরিমাণ স্থায়ী না থাকবে মনে করুন স্বর্ণের নেশাব সাড়ে সাত তোলা স্বর্ণ আপনি আজকে তার মালিক হলেন তারিখটা লিখে রাখবেন যে আল্লাহ তালা আপনাকে এই দিন এই পরিমাণ মালের মালিক বানিয়েছে ইসলামের পরিভাষায় আজকের থেকে আপনি ধনী আল্লাহ আপনাকে ধনী বানিয়েছে এটা লিপিবদ্ধ করে রাখা এরপরে চন্দ্র বৎসর হিসাবে চন্দ্র বৎসর সূর্য না সৌর বৎসর না বরং কি হবে চন্দ্র বৎসর হিসেবে এক বৎসর যেদিন পূর্ণ হয়ে গেল ওই দিন আপনার জাকাত আদায় করা ফরজ হয়ে গেল এর আগে আপনি নিসাবের মালিক হয়েছেন আপনার উপরে জাকাত ফরজ হয়েছে কিন্তু এখনই আদায় করা ফরজ না এক বছরের আগে যদি আপনার জাকাতের মাল মালিকের হাতে চলে যায় নেশাব পরিমাণ না থাকে তাহলে আর জাকাত দেওয়া ফরজ হবে না এজন্য চার নাম্বার শর্ত হচ্ছে এখানে একটা আছে মাঝখানে মালের পূর্ণ দখল থাকা আপনি মালের মালিক আছেন ঠিক আছে কিন্তু দখল নাই যেমন সামনে আসবে এগুলো সরকারি চাকরি যারা করে এদের বেতনের একটা অংশ কেটে রেখে দেওয়া হয় প্রভিডেন্ট ফান্ড তারপরে জিপি সিপি আরো কি কি আছে এগুলো আপনার মালিকানা ঠিক কিন্তু আপনি এখনো দখল করতে পারেন নাই এতে জাকাত আসবে না এরকম যেই ঋণ আর আপনি ঋণ দিয়েছেন কিন্তু আপনি যার কাছে পাবেন সে পাওনা আদায় করবে এরকম সম্ভাবনা নেই বা আদায় করতে পারবেন না ওই মালের মালিকানা আপনার থাকলেও দখল নাই এজন্য চার নাম্বার শর্ত হচ্ছে মালের উপর পূর্ণ দখল থাকা পাঁচ নাম্বার শর্ত হচ্ছে এক বছর পূর্ণ হওয়া আগে আলোচনা করলাম এটা হাদিসে বলা আছে আয়সাদি আল্লাহ তাদের বর্ণিত ইয়াকুল লা যাকাতা ফি মালিন কোন মালে জাকাত আসবে না হাত্তা ইয়াহুল আলাইহিল হাউলু যতক্ষণ এক বছর পূর্ণ হবে অবশ্যই এই মাল বলতে এই স্বর্ণরৌপ্য এবং এই জাতীয় যেগুলো টাকা পয়সা এই জাতীয় বিষয় ফসলের জাকাতের মাত্রা ভিন্ন আসবে পাঁচ নম্বর শর্ত ছিল বছর পূর্ণ হওয়া এখানে লিখে দিয়েছি যে চন্দ্র বছর হতে হবে আপনারা পড়ে নেবেন ছয় নম্বর শর্ত হচ্ছে সম্পদের প্রকৃত বৃদ্ধি বা অনুমতি অনুমিত বৃদ্ধি এটা একটা ইসলামের পরিভাষা আসলে ইসলাম জাকাত ফরজ করে কোন মালের উপরে যে মাল বৃদ্ধি পায় যে মাল বৃদ্ধি পায় এখন বৃদ্ধি পাওয়া দুই রকম হতে পারে একটা হলো বাস্তবিক বৃদ্ধি পায় যেমন গরু ছাগল এগুলো বাচ্চা দেয় বৃদ্ধি পায় ব্যবসায়ের মাল ব্যবসা করলে মাল বাস্তবই বাড়ে আর একটা হচ্ছে স্বর্ণ আপনি ঘরে রেখে দিলেন বিক্রি করলেন না তো শরীয়তের পরিভাষায় এটাও বাড়ে কারণ এটাকে ব্যবসায় লাগালেই বাড়ত আপনি লাগান নাই বিদায় বসে আছে এটার জন্য হুকমান অনুমিত বৃদ্ধি পেল তো এটা একটা পরিভাষা ইসলামের যে যে সমস্ত মাল বৃদ্ধি পায় বা পাওয়ার যোগ্যতা আছে ওই মালের মধ্যে জাকাত আসবে আর যেই মাল এরকম না তার মধ্যে জাকাত আসবে না সাত নম্বর শর্ত হচ্ছে জায়েদান আনিল হাজাত আসলিয়া মিনাল কিনিয়া ওয়াল ইস্তেমাল জাকাত ফরজ হওয়ার জন্য মৌলিক চাহিদা পূরণের জন্য যা প্রয়োজন তার অতিরিক্ত সম্পদ হতে নেশাব পরিমাণ অতিরিক্ত মাল হবে নেশাব পরিমাণ সুতরাং যে সমস্ত মাল সামান জীবন যাপনের জন্য রাখা হয়েছে বসত বাড়ির জন্য পরিধেয় বস্ত্রের জন্য আসবাবপত্রের জন্য নিজের ব্যবহারের গাড়ির জন্য এরকম কলকারখানার জন্য এগুলোর জাকাত নেই এরপরে একটা বিষয় আছে নাবালেক শিশু এবং পাগলের উপরে জাকাত আসবে কিনা এ ব্যাপারে আমাদের দুই রকম মত আছে বিস্তারিত দেখে নেবেন আমরা এটা আপনাদের পড়ার জন্য ছেড়ে দিলাম কারণ দুই রকম মতই আছে একটা মত আছে নাবালেক শিশুর উপর জাকাত ফরজ না দলিল দেওয়া আছে হাদিস তাদের পক্ষে আল্লাহ রসুল সাল্লাম বলছেন তিন প্রকারের মানুষের থেকে কলম তুলে রাখা হয়েছে কয় প্রকার হাদিসটা দেখেন দেওয়া আছে এগারো নম্বর পৃষ্ঠায় আনিন এম হাত্তা ইস্তাই ঘুমান্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হবে সে যা করবে এজন্য সে গুণাগার হবে না বা তার উপরে কোনো শরীয়ত বর্তাবে না এজন্য ঘুমন্ত অবস্থায় স্বপ্নে খাইল বা স্বপ্নে দোষ হলো এতে রোজা ভাঙবে না কি জন্য যেহেতু যতক্ষণ পর্যন্ত সে ঘুমে আছে অতক্ষণ পর্যন্ত সে শরিয়াতের আইনের আওতা মুক্ত দ্বিতীয় হচ্ছে ওয়ানিল মুবতালা হাত্তা বড়া পাগল ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ভালো না হবে মানসিক রোগী তিন নম্বর হচ্ছে ওয়ানিল সবি হাত্তা একবার শিশু যতক্ষণ পর্যন্ত সে বয়স্ক না হবে বালেক না হবে এই হাদিসটার রেফারেন্স দেওয়া আছে এখানে আবু দাউদের আদেশ নাম্বার চার হাজার চারশো এরকম আরো অনেক কিতাবের দলিল দেওয়া আছে এই হাদিসের কারণে ওলামায় কেরামদের একটা গ্রুপ বলছেন জাকাত নাবালেগের মাদের মধ্যে ফরজ হবে না পাগলের মাদের মধ্যেও জাকাত ফরজ হবে না অপরদিকে আরেকটা হাদিসে বলা আছে তাকু বি আমাদের ইয়াতামা হাত্তা লা এতিমের মাল যার কাছে সংরক্ষিত আছে আমানত আছে সেজন্য ওই মালের মধ্যে ব্যবসা বাণিজ্য করে যাতে করে সাদাকা এটাকে খেয়ে না ফেলে জাকাত দিতে দিতে শেষ না হয়ে যায় এই আদিস থেকে বোঝা যায় যে জাকাত এতিমের মালের মধ্যেও দিতে হবে আরো একটা হাদিস আসছে যারা পরে হাদিস দেখেন মানহুল অলিয়া ইয়াতিমিন মা আলান যে ব্যক্তি কোনো এতিমের মালের দায়িত্বপ্রাপ্ত হলো মোতাবাল্লি হলো তাহলে ইয়াত্তাজির বি সেজন্য এতিমের মালে নিয়ে ব্যবসা করে ওয়ালা ইয়াদাহু এমনি ফেলে রাখবে না অলস রেখে দেবে না হাত্তা লা তাকুলহু সাদাকা যাতে করে সাদাকা এটাকে খেয়ে না ফেলে নিঃশেষ করে না দেয় তো এই হাদিসের কারণে অনেকে বলেছে নাবালেগের মালের মধ্যেও সাদাকা বা জাকাত আসবে কিন্তু হাদিসটা দুর্বল এ কারণে যারা বলেছেন নাবালেগের মালের মধ্যে জাকাত আসবে না তাদের মতটাই বেশি শক্তিশালী এরপরেও সতর্কতার জন্য জাকাত দিয়ে দেওয়া হয় সেটা ভালো এবারে আমরা আলোচনা করব কোন মালে কি পরিমাণ জাকাত ফরজ স্বর্ণ রৌপ্য টাকা পয়সা এগুলোর মধ্যে জাকাত ফরজ হবে চল্লিশ ভাগের এক ভাগ কি পরিমাণ হলে আপনারা এটার তেরো নম্বর পৃষ্ঠার নিচে দেখেন লেখা আছে স্বর্ণের নেশাব জাকাতের জন্য বিবেচ্য সর্বনিম্ন স্বর্ণ স্বর্ণ মুদ্রা হচ্ছে বিশ মিসকাল বিশ মিসকাল বা বিশ দিনার অর্থাৎ বিশটা স্বর্ণ মুদ্রা হইলে তারপর জায়গা ফরজ আর একটা মিসকালের পরিমাণ হচ্ছে চার দশমিক পঁচিশ গ্রাম তাহলে বিশ মিসকালে হবে পঁচাশি গ্রাম খাঁটি স্বর্ণ পঁচাশি গ্রাম সাড়ে সাত তোলা আমরা আগে হিসেবে বলতাম এখন বর্তমান গ্রাম দিয়ে হিসেব করা হয় তাতে আছে পঁচাশি গ্রাম খাঁটি স্বর্ণ যা আমরা বলি সাড়ে সাত তোলা বা সাড়ে সাত ভরি এই পরিমাণ স্বর্ণের উপরে দেখাতে আসবে রূপা যদি হয় তাহলে দুইশো দেড়হাম বা দুইশো রৌপ্য মুদ্রা একটা রৌপ্য মুদ্রার পরিমাণ হচ্ছে দুই দশমিক নয়শো পঁচাত্তর গ্রাম তাহলে দুইশো দেড়হামের পরিমাণ আসতেছে পাঁচ শত পঁচানব্বই গ্রাম সতর্কতার জন্য আমরা বলি ছয়শো গ্রাম রূপার পরিমাণ হলে তার উপর জাকাত ফরজ মিশ্র ধাতব স্বর্ণের সঙ্গে খাদ মিলানো থাকে বা স্বর্ণ দিয়ে অন্য কিছু মিলিয়ে তারপরে করা হয় এক্ষেত্রে পরিমাণ যেটা বেশি হবে সেটা ধর্তব্য হবে মনে করুন স্বর্ণ আছে পঞ্চান্ন পার্সেন্ট আর তামা আছে পঁয়তাল্লিশ পার্সেন্ট তাহলে এটাকে স্বর্ণের অলঙ্কার ধরা হবে আর যদি তামা হয় পঁয়তাল্লিশ ভাগ আর স্বর্ণ হয় তামা হয় পঞ্চান্ন ভাগ স্বর্ণ হয় পঁয়তাল্লিশ ভাগ তাহলে তামা ধরতে হবে জায়গা আসবে না এটাতে অলঙ্কারের ক্ষেত্রে এটা আমরা দেখব অলংকার ব্যবহৃত যে অলংকার তাতে জাকাত আসবে কিনা এটাও একটা বিতর্কিত মাস আলা এখানে দুটো হাদিস দেওয়া আছে দেখবেন আপনারা সেখানে বলা আছে উম্মে সালামা থেকে বর্ণিত তিনি বলেন কুমতু আলবেস আউদা খান মিন জাহাবিন উম্মে সালাম বলতেন যে আমি স্বর্ণের কিছু আংটি পরে নুপুর পরিধান করেছিলাম স্বর্ণের নুপুর পরিধান করেছিলাম আওবাহ ফাকুল তো ইয়া রাসুল আল্লাহ কানজুন হুয়া আমি আল্লাহ রসুলের কাছে জিজ্ঞেস করলাম এটা কি কানজ কোরআনে বলা আছে এক নিজুন আজাহাব আল ফেদবা যারা স্বর্ণরূপ জমা করে জাকাত দেয় না তাদের এই স্বর্ণরূপ গরম করে কেয়ামতের মাঠে তাদেরকে তাপ দেওয়া হবে তো এটা কি সেই অন্তর্ভুক্ত হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন মা বালাগান তুয়াদ্দিয়া জাকাতুহু ফালাই ফালাইসারে কানজিন জাকাত পরিমাণ যে মাল আছে এটার যদি জাকাত দেওয়া হয় তাহলে আর কানজ হবে না অর্থাৎ সঞ্চিত স্বর্ণ যা গরম করে শাস্তি দেওয়া হবে তার মধ্যে পড়বে না এ আদিসটা আছে আবু দাউদের এক হাজার পাঁচশো ছেষট্টি নম্বর হাদিস আর এক হাদিসে বলা আছে পরে আদিসটা আবহাওয়ার থেকে আল্লাহ রসুল সাল্লাম বলছেন মামিন সাহেব জাহাবিন ওয়ালা ফিদ্দা লা ইউআদ্দি মিন হাক্কাহা ইল্লা ইযা কানা ইয়াউমুল কিয়ামাতে সুফিহাত লাহু সাফায়াহা মিন নারিন ফাহুম আলাইহি ফি নার জাহান্নাম এই বলা আছে যে যে কেহ স্বর্ণ এবং রৌপ্যের মালিক অথচ তার হক আদায় করে না কেয়ামতের মাঠে এগুলোকে উত্তপ্ত করা হবে জাহান্নামের আগুন দিয়ে এরপরে তার পিঠে এবং পাশদেশে তা দিয়ে দাগ দেওয়া হবে ছেঁকা দেওয়া হবে সহি মুসলিমের দুই হাজার সাত তিনশো সাতত্রিশ নম্বর হাদিস কাজে এখানে বোঝা যায় যে ব্যবহারের স্বর্ণ আর ব্যবহার ছাড়া স্বর্ণ সবটার উপরে জায়গা ফরজ হবে বিস্তারিত আলোচনা সামনে দেওয়া আছে ওখান থেকে আমরা দেখে নেব নগদ টাকা ও ব্যবসায়ের পণ্যের হিসাব কেমনে হবে নেশাব কেমনে হবে এখানে আমাদের দেশে যে ফতুয়াটা দেওয়া হয় সেটা হচ্ছে স্বর্ণ এবং রৌপ্যের মধ্যে বাজারে যেটার দাম কম ওইটার নেশাবের সঙ্গে মিলেইবেন যেমন বর্তমানে রূপার দাম অনেক কম স্বর্ণের দাম অনেক বেশি সাড়ে বাউান্ন ভরি রূপার যে দাম হবে সেটা হিসাব করলে একজন লোকের জাকাত আসে ধরেন একজন লোক মাত্র তিরিশ হাজার টাকা দামের মালিক এখন রূপার নেশাব হিসাব করলে সে জাকাতের মালিক হবে কিন্তু যদি স্বর্ণের মূল্য ধরি তাহলে জাকাত ফরজ হবে না কারণ সাড়ে সাত ভরি স্বর্ণের দাম অনেক বেশি এক্ষেত্রে হানাফি মাঝহাবের ফতুয়া এবং এদেশে যেটা প্রচলিত এবং আরবদের মধ্যেও অনেক আলেমদের ফুত হচ্ছে এক্ষেত্রে বাজারে স্বর্ণ এবং রূপার মধ্যে যেটার দাম কম ওইটার দাম হিসাব করতে হবে তাহলে যেহেতু রূপার দাম কম রূপার দাম হিসাব করলে জাকাত ফরজ হয় স্বর্ণের দাম হিসাব করে জাকাত ফরজ হয় না এক্ষেত্রে রূপার দাম হিসাব করে তার সঙ্গে হিসাব মিলাতে হবে এটাই আছে শাহেখ সালে আল ফাউজান সৌদি আরবের যে সর্বোচ্চ রাম পরিষদ এটার একজন সদস্য ওনার একটা কিতাব আছে আল মুলাখাসুল ফেকাহি ও কিতাবে উনি তো উল্লেখ করেছেন যে স্বর্ণ এবং রূপার মধ্যে যেটা কম দাম থাকবে এইটার নেশাব হিসাব করা হবে আর একদল আলেমের বক্তব্য হচ্ছে রূপার দাম পরিবর্তন হয় খুব দ্রুত পরিবর্তন হয় স্থায়ী কিছু থাকে না এটার সঙ্গে নেশা হিসাব করা যাবে না এরকম ভাবে উটের ক্ষেত্রে দেখা যায় পাঁচটা উটের নিচে জাকাত ফরজ হয় না এখন যদি রূপার দাম হিসাব করি তাহলে বাউান্ন কত সাড়ে বাউান্ন ভরি রূপার দামে একটা উট কেনা যায় তাহলে পাঁচটা উটের সঙ্গে মিলে স্বর্ণের নেশা সুতরাং আপনার টাকা পয়সার যদি স্বর্ণ বা রূপা না থাকে শুধু স্বর্ণ অথবা ব্যবসার মাল বা শুধু টাকা সেক্ষেত্রে নেশাব হিসাব করার সময় স্বর্ণের নেশাবকে মূল নেশাব ধরে তার সঙ্গে মূল্য মিলাতে হবে মনে করুন সাড়ে সাত ভরি স্বর্ণের এখন দাম কত এক ভরি কত পঞ্চান্ন হাজার যদি হয় আমরা আর একটু কমাই ধরে বেশি রাউন্ড ধরি ধরেন পঞ্চাশ ধরেন হিসাবের জন্য বলছি আমরা বাস্তবে বাজার দর যেটা হবে সেটা হবে পঞ্চাশ হলে তাহলে সাড়ে সাত ভরির দাম আসবে কত প্রায় পৌনে চার লাখ তাহলে এই চার লাখ টাকা হলে আপনার জাকাত ফরজ স্বর্ণের নেশাব ধরলে আর রূপার নেশাব ধরলে এক ভরির দাম কত হ্যাঁ? রূপার রূপার দাম এক ভরির দাম কত হ্যাঁ, দেড় হাজার ধরেন দেড় হাজার করে তাহলে সাড়ে বাহান্ন ভরি স্বর্ণের রূপার দাম কত আসবে এক লাখও না তো কোথায় সাড়ে তিন লাখ আর কোথায় এক লাখ তাহলে দেখা যায় রূপার নেশাব হিসাব করলে যে সত্তর হাজার টাকার মালিক তার উপর দেখা ফরজ আর স্বর্ণের নেশাব ধরলে সাড়ে তিন লাখ হলে তার উপর দেখা ফরজ হয় কোনটা করব এক্ষেত্রে বললাম দুইটা মত আছে বিস্তারিত আমার দলিল এখানে দেওয়া আছে এই বইটার মধ্যে দেওয়া আছে যারা বইটা নিয়েছেন তারা দেখবেন এই সম্পর্কে বাকি আমার যেটা বক্তব্য তা হচ্ছে এক্ষেত্রে যেহেতু দুইটা মত আছে দলিলের দিক থেকে স্বর্ণের নেশাব হিসাব করাটাই বেশি শক্তিশালী কিন্তু সতর্কতার দিক থেকে রূপার নেশাব হিসাব করাটা ভালো তাতে জাকাত ফরজ হয়ে থাকলে আপনার জায়গা আদায় হয়ে গেল আল্লাহর কাছে দুইটা মতের কোন একটা সহি স্বর্ণেরটা যদি হিসাব করি তাহলে জাকাত আসে না আমার উপরে আমি এক লাখ টাকার মালিক আর রূপার নেশা হিসাব করে জাকাত ফরজ হয় আমি সতর্কতার জন্য কি করব রূপারটা কি মূল ধরে অর্থাৎ দুইটার মধ্যে বাজার দর যেটা কম ওইটা ধরে জাকাত আদায় করে দিব এটাই সতর্কতার জন্য সবচেয়ে ভালো তো দলিলের দিক থেকে স্বর্ণের নেশাবটা শক্তিশালী বেশি সতর্কতার জন্য রূপার নেশাব হিসাব করাটা বেশি সতর্কতার পক্ষে এবারে মূল্যবান পাথর স্বর্ণ রূপা গেল পাথরের জায়গাতে আসবে কিনা দামি পাথর আছে প্রবল পাথর অনেক পাথরের দাম আছে স্বর্ণের চেয়েও বেশি এটা যদি ব্যবহারের জন্য হয় তার জাকাত নাই বা এমনি ঘরে ফেলে রাখলো জাকাত নাই কিন্তু যদি ব্যবসার জন্য রাখে বিক্রি করবো সময় মতো তাহলে ব্যবসার মাল হিসেবে গণ্য হবে এবং তখন স্বর্ণ বা রৌপ্যের নেশাবের সঙ্গে তার মূল্য হিসাব করে নেশাব পরিমাণ হলে জাকাত দিতে হবে এমনি ভাবে ভাড়ার আয় অনেকগুলো বাড়ি আছে আপনার বা গাড়ি আছে এই গাড়ি বাড়ি এগুলোর জাকাত গাড়ি যদি আপনি বিক্রি করার জন্য রাখেন তাহলে ওই গাড়ির মূল্য হিসাব করে জায়গা দিতে হবে আর যে গাড়ি বিক্রির জন্য না রাস্তায় চালাবার জন্য আয় করার জন্য এক্ষেত্রে গাড়ির মূল্যের উপর জাকাত আসবে না জাকাত আসবে গাড়ির আয়ের উপরে কলকারখানা আপনি বিশাল ইন্ডাস্ট্রির মালিক এখন এক একটা মেশিনের হিসাব করে জাকাত দিবেন তা না বরং ওই স্থায়ী যে স্থাবর সম্পত্তি যেগুলো এগুলোর আয় যেটা হবে সেটা অন্য অন্য সম্পদের সাথে মিশে জাকাত দিবেন নিট আয়ের থেকে দশটা বাড়ি আছে আপনার একটায় থাকেন বাকি দশটা নয়টা ভাড়া দেন এখন ওই বাড়ির মূল্য হিসাব করে জাকাত ফরজ হবে না জাকাত ফরজ হবে কিসের উপরে আয়ের উপরে আপনি দশটা গাড়ির মালিক রাস্তায় গাড়ি চলে গাড়ির মূল্য আছে এক একটার দাম দশ লাখ করে এক কোটি টাকা এই এক কোটি টাকার জাকাত না জাকাত আসবে কিসে আয়ের উপরে এটা হচ্ছে বাড়ি তারপরে কলকারখানা ইন্ডাস্ট্রি এসব বিষয়ের জাকাত চাকরিজীবীদের ভবিষ্যৎ তহবিল যেটা আগে বলেছিলাম প্রভিডেন্ট ফান্ড যেটা আছে এটার জাকাত দিতে হবে না দিবেন আপনি হাতে পেলে তারপরে বাধ্যতামূলক যারা কেটে রাখা হয় এটার জাকাত হাতে পাওয়ার পরে দিতে হবে এর আগে না বিমা বা শেয়ার ব্যবসায় যাদের টাকা লাগানো আছে আমি কিন্তু বিমা জায়েজ কিনা সেই মশলা দিচ্ছি না এটা বলতেছি জাকাতের মশালা শেয়ার ব্যবসা জায়েজ কিনা সেই মশলা বলতেছি আজকে ওটা ভিন্ন বিষয় এখন শেয়ারে টাকা লাগানো আছে এটা কি হবে আপনি যেই পরিমাণ মূলধন রেখেছেন ওটার জাকাত দিতে হবে আপনার মূল পুঁজি যেটা আছে জাকাত দিতে হবে ব্যাংকে রাখলেন বা শেয়ারে লাগালেন অথবা বিমার মধ্যে জমা দিলেন প্রিমিয়াম জমা দেন যেটা এখানে জাকাত আসবে নিজের টাকা যেটা আর বাকি যেটা ওখানে যুক্ত হয়েছে ওটা যেহেতু সুদ ওটার জাকাত আসবে না হাত যে হালাল ব্যবসায় কেউ টাকা লাগায় সেক্ষেত্রে নিজের মূলধন এবং ব্যবসায় যা যুক্ত হলো পুরোটা মিলে যে পরিমাণ হবে তার জায়গা থাকবে এটা এরকম মনে করুন আপনার কাছে বছরের শুরুতে যেদিন আপনি ধনী হলেন সেদিন আপনার কাছে মাল ছিল এক লাখ টাকা এরপরে বছরের মাঝখানে আরো পঞ্চাশ হাজার যুক্ত হলো বছরের শেষে গিয়ে আরো পঞ্চাশ হাজার এখন দুই লাখ টাকা আছে বছর শেষে আপনি এখন জাকাত দেবেন কত টাকার দুই লাখ টাকার অর্থাৎ বছরের শুরুতে নেশাব পরিমাণ মালিক হওয়ার পরে মাঝখানে যা যা তার সাথে যুক্ত হতে থাকবে বৎসরান্তে শেষে গিয়ে যা থাকবে পুরোটা জায়গা থাকবে এমন না যে আপনার ওই এক লাখ টাকা জায়গা এখন দিবেন মাঝখানে যে পঞ্চাশ হাজার যুক্ত হলো ওটা জায়গাতে এক বছর পরে আবার দিবেন তা না নেশাবের মালিক হওয়ার জন্য এক বছর পূর্ণ হতে হবে বাকি মাঝখানে যেগুলো নেশাবের মালিক হওয়ার পরে যা যুক্ত হবে ওটা মূল নেশাবের সঙ্গে যুক্ত হয়ে জাকাত দিতে হবে আপনি এখন গরুর মালিক যেই পরিমাণ গরু হলে জাকাত ফরজ হয় তিরিশটা গরু আপনার পর জাকাত ফরজ হলো আজকে ফরজ হলো বছরের মাঝখানে এই দশটা গরুতে দশটা বাচ্চা হলো এখন গরু হলো চল্লিশটা তো তাহলে কি করবেন ওই চল্লিশটা গরুর জাকাত দিবেন অনেকে আছে ভুল বুঝে নেশাব পরিমাণ হলো ওই পরিমাণ বাদ দিয়ে অতিরিক্ত যা হবে তার জাকাত দিবে মনে করুন এক লাখ টাকা তার জাকাত আছে বা নেশাবের মালিক হলে ধরেন সত্তর হাজার টাকায় এখন বাকি সে হিসাব করে সত্তর হাজার বাদ দিয়ে অতিরিক্ত যেটা তার জাকাত দিব না এটা না নেশাবের মালিক হওয়ার পরে আপনার মূল যে সম্পত্তি তার উপর জাকাত ফরজ হবে তো এটা হলো আরেকটা বিষয় এরপরে অবৈধভাবে পাওয়া বা হারাম উপার্জনে জাকাত নাই মনে করুন অবৈধ উপার্জন কয়েক রকম হয় একটা হচ্ছে মানুষের জন্য ক্ষতিকর যেমন মৃত্যু জন্তুর গোস্ত বা পচা গোস্ত বিক্রি করে পয়সা উপার্জন করলো হোটেলওয়ালা অনেক সময় করে কুকুর জবাই করে মানুষকে খাওয়ায় এরকম মরা গরু খাওয়ায় তো এরকম যদি কেউ খাওয়ায় মরা মুরগি বাজারে মুরগি ব্যবসায়ী যারা সে পাঁচশো মুরগি নিয়ে বাজারে উঠলো একশো মুরগি মরে গেছে সহজ উপায় হোটেলকে দিয়ে দাও হোটেলে দিয়ে দিল হোটেলওয়ালা সুন্দর করে তেলে ভাজি করে তারপরে ভুনা করে খাওয়াই দিল এই চিকেন গ্রিল যারা খান এটা কি মরা মুরগি খান নাকি তা বলা উপায় নাই তো এই জন্য সতর্কতা অবলম্বন করা জরুরি তাছাড়া বাইরে আসলে খেতে গোস্ত খেতে সাবধানতা অবলম্বন করা জরুরি আরো কারণে এরা যারা জবাই করে বিসমিল্লা পরে কিনা তাও তো নিশ্চয়তা নাই আজকেই আপনারা যে ইনশাল্লাহ ইফতার করলে তাদেরকে গরু খাওয়ানো হবে এটা আমি নিজে জবাই করেছি দুইটা গরু গত রাত্রে জবাই করে দিয়েছি নিজে আলহামদুলিল্লাহ যাতে করে এখানে কোনো সন্দেহ না থাকে তো যাই হোক মাঝখানে একটা কথা বলে দিলাম বিষয়টা হচ্ছে তো এগুলো হচ্ছে যা মানুষের জন্য ক্ষতিকর শুকুরের মাংস মাদক দ্রব্য এগুলোতে জাকাত ফরজ হবে না চুরি করা সম্পদ ছিনতাই করা সম্পদ ডাকাতি করা সম্পদ ঘুষের সম্পদ এতে জাকাত নাই এরপর হলো যে দ্বিতীয় পর্যায় যে অবৈধ সম্পত্তি উপার্জন কারো জোর করে সম্পত্তি দখল করা হলো এই জোর করে দখল করা সম্পত্তির জাকাত নাই এরকম ভাবে নিষিদ্ধ বা অবৈধ কাজ সম্পাদনে বিনিময়ে প্রাপ্ত অর্থ খারাপ কোনো কাজ করে দিল এই কারণে তাকে টাকা দেওয়া হলো পতিতা বৃত্তির কারণে টাকা দিল এই টাকার জাকাত নাই এরকম ভাবে সামাজিক যে সমস্ত অন্যায়গুলো আছে যেগুলো হারাম কাজ জাকাত আসবে না এবারে আমরা আলোচনা করব ঋণ অনেকের টাকা ঋণ দেয় এটা সবাই জানে যে ঋণ বাদ দিয়ে তারপর জাকাত ফরজ কিন্তু ঋণ তিন প্রকার আছে একটা হচ্ছে কবি মানে শক্তিশালী নিশ্চয়তা আছে যার একটা হলো মোতাও দরিফ নিশ্চয়তা বিহীন দুর্বল পাইতেও পারে নাও পাইতে পারে একেবারে পাবো না এমনটা বলা যায় না আবার পাবো যে কোনো নিশ্চয়তাও নাই এটা একবারে দারিফ আর এক প্রকার হচ্ছে মোতাবাস্তেদ ও মোতাবাস্তেদ মানে মাঝামাঝি আর দয়িক মানে হল অনিশ্চয়তা পাওয়ার নিশ্চয়তা নাই তো এই তিন প্রকারের মধ্যে প্রথম প্রকার আপনি যে টাকা দিলেন একজনকে এটা হচ্ছে যে ঋণ দিল অর্থাৎ পাওনাদারের কথা বলছি আমি পাওনাদার আপনি কার কাছে টাকা পাবেন এই টাকার জাকাত দিতে হবে কিনা সে আলোচনা হচ্ছে তো সেটা বললাম যে যারা পাওয়ার সম্ভাবনা বেশি তারা জাকাত দিবে যেখানে পাওয়া না পাওয়া নিশ্চয়তা নাই সেক্ষেত্রে দেখবো কোনটার দিকে একটু প্রবল বেশি আছে সেক্ষেত্রে যেটা প্রবল সেটার দিকে হতে দেওয়া হবে আর যে ক্ষেত্রে না পাওয়ার সম্ভাবনা বেশি নিশ্চয়তা বিহীন ওটা জাকাত দেওয়া লাগবে না হাতে পেলে পরে যেই বছর পাইলেন ওই বছরে জাকাত দিতে হবে অবশ্য এখানে অনেকের মত আছে এরকম যেই ক বছর মাঝখানে চলে গেছে তারও জাকাত দেওয়া লাগবে কিন্তু এক্ষেত্রে বিষয়টা আমার কাছে কেমন মনে হচ্ছে মনে করুন আপনি একজনের কাছে এক লাখ টাকা পাবেন সে ওই টাকাটা দিল বিশ বছর পরে পঞ্চাশ বছর পরে এখন যদি বিগত দিনের জাকাত আপনি দেওয়া শুরু করেন তাহলে ওই পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা দিয়ে তারপরে আরো ধার করে দিতে হবে এজন্য মত দুইটাই আছে যে যে সমস্ত পাওনা টাকা পাওয়ার সম্ভাবনা নাই এগুলো পাওয়া গেলে পিছনে যেই কয় বছর চলে গেছে তার জাকাত দিতে হবে এটা একটা মত আর একটা মত হচ্ছে যে না যেই বছর পাইলে ওই বছর জাকাত দিতে হবে আমার কাছে দ্বিতীয় মতটা গ্রহণযোগ্য বেশি কেন তার কারণটা বলে দিলাম এবারে আপনি নিজের ইনি এতক্ষণ ছিল পাওনা এখন হলো আপনি নিজের ঋণী ঋণ কয়েক প্রকার আছে একটা হচ্ছে নিজের মৌলিক প্রয়োজনের জন্য ঋণ করেছে নিজের থাকার বাড়ি করার জন্য অথবা নিজের ব্যবহারের গাড়ির জন্য এরকম মৌলিক চাহিদা পূরণ করার জন্য কেউ যদি ঋণ করে থাকে সেই ঋণ সর্বাবস্থায় বাদ দিয়ে তারপরে যা থাকবে তা জাকাত দিবি আর একটা হচ্ছে মৌলিক প্রয়োজন না অতিরিক্ত ব্যবসা বাণিজ্যের জন্য এই রকম ঋণী এদেশের বড় বড় ধনীরা সবচেয়ে বেশি যে যত বড় ধনী সে তত বেশি ঋণী যান না এদেশের বড় বড় দরবেশ সাহেবদেরকে তারা কত বড় ঋণী গিয়া দেখা যায় ব্যাংকে খবর নিতে পারে এখন যদি বলি যে ঋণ বাদ দিয়ে জাকাত যে মাল থাকবে তাতে জাকাত দেওয়া ফরজ তাহলে এদেশের একজন শিল্প উদ্যোগ জাকাত ফরজ হবে না এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে ঋণকে দুইটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ কিস্তি বাড়িতে দেওয়া হয় আর একটা হচ্ছে স্বল্পমেয়াদী আপনার এই বছর যেই পরিমাণ ঋণ পরিশোধ করতে হবে কিস্তি দেওয়া আছে মনে করেন এদেশের একজন বড় ব্যবসায়ী আবদুল্লাহ ধরেন সে এখন পঞ্চাশ কোটি টাকার মালিক অপরদিকে সে ঋণ আছে একশো কোটি টাকা ব্যাংক লোন আছে এখন কি হবে জাকাত ফরজ হবে না তা না এই টাকা নিয়ে সে কি করেছে তার এই টাকার এগেনিস্টে কলকারখানা আছে সম্পদ আছে এই ঋণ তাতে বাদ যাবে না বাদ যাবে এই বছর যে পরিমাণ তাকে আদায় করতে হবে সেটা এখন তার কাছে নগদ টাকা আছে ধরেন পাঁচ কোটি টাকা এই বছর তার ঋণ আদায় করতে হবে এক লাখ টাকা ওই এক লাখ টাকা বাদ দিয়ে যেটা থাকে তার জায়গা দিতে হবে তাকে তার ওই পঞ্চাশ কোটি জাকাত ঋণ আছে ওইটা ধরা হবে না এটা আবার একটু বলছি মৌলিক চাহিদা পূরণ করার জন্য যদি ঋণ করে সেই ঋণ সর্বাবস্থায় বাদ দিয়ে তারপর অবশিষ্ট মানে জায়গা আসবে মৌলিক প্রয়োজন মিটাবার জন্য যদি ঋণ করা হয় সেটা দীর্ঘমেয়াদী হোক মেয়াদী হোক ওটা বাদ দিয়ে তারপর জাকাত আসবে আর যদি মৌলিক প্রয়োজনের জন্য না অতিরিক্ত ব্যবসা বাণিজ্যের জন্য অতিরিক্ত সম্পদের জন্য তো সেক্ষেত্রে সেক্ষেত্রে দেখতে হবে যে ঋণটা কোন ধরনের ঋণ দীর্ঘমেয়াদী যদি হয় তাহলে এই বছর যে বছর জায়গা দিচ্ছেন এই বছর যেই পরিমাণ কিস্তি আদায় করতে হবে ওই পরিমাণ বাদ দিয়ে বাকি মালের জায়গা দিতে হবে পঞ্চাশ কোটি ঋণ ওই পঞ্চাশ কোটি পুরো বাদ দেওয়া হবে না এই বছর আদায় করবে এক লাখ ওই এক লাখ বাদ দিয়ে বাকিটা জায়গা দিতে হবে তো এটা হচ্ছে নিজে যদি ঋণ হয় ঋণ বাদ দিয়ে তারপর জায়গা ফরজ তার বিষয়টি ব্যবসায়িক পণ্য এটার জাকাত কেমন হিসাব করবেন বা স্বর্ণের মধ্যে মশলা আছে বিক্রয় মূল্য একটা ক্রয় মূল্য আর একটা স্বর্ণ কিনতে গেলে মূল্য বেশি বিক্রয় করতে গেলে মূল্য কম এখন আপনি জাকাত দেওয়ার জন্য মূল্য কোনটা হিসাব করবেন এক্ষেত্রে বিক্রয় মূল্য কোনটা এখন বাজার দর যা আছে তাই হিসাব করবেন ব্যবসায়িক মাল কেনার সময় কিনেছেন কম দামে এখন বাজারে দাম বেশি এখন কি করবেন বাজার যে মূল্য আছে ওটা হিসাব করবো তবে বাজারের পাইকারি মূল্য গ্রহণযোগ্য খুচরা মূল্য গ্রহণযোগ্য না বাজারের পাইকারি মূল্য যেটা আছে ওটা হিসাব করবেন খুচরা মূল্য দৈনিক বাড়তে পারে কমতে পারে এর কোনো ভিত্তি নেই পাইকারি বাজারে যে মূল্য থাকে ওটা হলো ধর্তব্য ওই দাম হিসাব করে জাকাত দিতে হবে আমরা সময় আসলে যা বরাদ্দ ছিল শেষ করে চলে আসছি বিষয় অনেক রয়ে গেছে আপনারা দেখে নেবেন ফসলের জাকাত এখানে দেওয়া আছে যেহেতু এখানে যারা আছি আমরা কৃষিজীবী কেউ না গরুর জাকাত আছে উটের জাকাত আছে সব দেওয়া আছে এখানে খনিজ সম্পদের জাকাত আছে এইটা তো আমরা এখন সম্পদ খনিজ শহরের লোকেরা পাই না এবারে আমরা আলোচনা করছি জাকাতের ফান্ড মানে খাত মাস্রাস আপনার এই বইটার তেত্রিশ নম্বর পৃষ্ঠা দেখেন জাকাতের আটটা খাত কোরআনে বলা আছে একটা হচ্ছে ফোকারা ফকির কাকে বলে তা দেওয়া আছে যার কিছুই নাই সে হলো ফকির আর মিসকিন মানে কিছু আছে তবে জাকাত পরিমাণ নাই একে জাকাত দেওয়া যাবে তিন নম্বর আছে আমিলিন আলাইহা জাকাত আদায়কারী এটা যদি ইসলামী খেলাফত কায়েম হয় তো জাকাত আদায় আর ব্যক্তিগত পর্যায়ে থাকবে না জাকাত হবে রাষ্ট্রীয় পর্যায়ে অবশ্য আমাদের বর্তমান মুসলিম দেশের সরকারগুলো জাকাত ফান্ড করেছে এবং রমজান মাসে দেখবেন যে একদল মুফতি সরকারের পাঁচ আটা গোলাম যারা এরা ওখানে টাকা দেওয়ার জন্য বলে এরা জানে না যে কোরআনে মুসলিম রাষ্ট্রকে চারটা দায়িত্ব দেওয়া হয়েছে এক নম্বর আকামুসালাদ কোরআনে বলা আছে যে যদি তারা ক্ষমতায় আসে তাহলে চারটা কাজ করবে একটা নম্বর আকাম সালাদ সালাদ কায়েম করবে রাষ্ট্রীয়ভাবে সমাজ কায়েম করবে দুই নম্বর আতাউজ জাকাত জাকাত আদায় করবে তিন নম্বর আমার উবিল মাহরুফ না চার নম্বর না হানের কাজ এখন তিনটার খবর নাই মাঝখান দিয়ে জাকাতের বোর্ড গঠন করলো না এটা হবে না এখানে রহস্য আছে আকামুস সালাত আগে তারপরে আতাউজ জাকাত কেন সালাত কায়েম করলে পরে তার মধ্যে আল্লাহ ভয় আসবে সে আর জাকাতের টাকা তসরুপ করবে না যেমন মনে করুন থানায় যদি সালাদ কায়েম হয় ওসি ইমাম পুলিশ মুক্তাদি এই মুক্তাদিদের থেকে ইমাম সাহেবকে ঘুষ চাইতে পারবে ভাগ চাইতে পারবে ঈদের ভাগ দাও এরকম ভাবে এসপি সব ইমাম অধীনস্থ লোকেরা পুলিশ ইমাম মুক্তাদি ডিসি সাহেব ইমাম তার অধীনস্থ লোকেরা মুক্তাদি এরকম পর্যায়ক্রমে মন্ত্রী ইমাম সচিব ইমাম তাহলে কি আর এরকম সত্তর আশি লাখ টাকার ঘুষ চাইতে পারবে আর কালো বিড়াল ধরা পড়বে কাজে কালো বিড়াল মার্কা লোকদের হাতে বাঁকা হাতের টাকা দেওয়া যায় নাই এই জন্য কোরআনে বলেছে আকামুস সালাত সালাত কায়েম করবে সালাতের মাধ্যমে কলিজার মধ্যে আল্লাহর ভয় ঢুকবে তারপর তাকে জাকাত দাও সে জাকাত ঠিক মতো বিলি করবে আর যেখানে আকামুস সালাত নাই বরং উল্টা কালো বিড়াল ধরা পড়ে বিশ্বে কয়েকবার এক নাম্বার দুর্নীতিবাজ হিসেবে পরিচিতি লাভ করে এদের কাছে জাকাতের টাকা জায়জ নাই এটা পরিষ্কার চার নাম্বার আছে আল ফতুল কুলুব হুম ফতুল কুলুব মানে নৌ মুসলিম টাকা পয়সা দিলে পরে সে ইসলামের টিকে থাকবে নইলে চলে যাবে বা ইসলামের শুরু থেকে কিছু অমুসলিমদের দেওয়া হতো ইসলামের বিরোধিতা না করে সেজন্য পরবর্তীতে খাতটা আছে কিনা এটা এখানে দুইটা মত আছে আমি দিয়েছি আপনারা দেখে নেবেন রেকাব রেকাব মানে হচ্ছে দাস মুক্তি এখন বর্তমান দাস প্রথা নেই বর্তমানে অন্যায়ভাবে যারা জেলে আছে জেলের থেকে মুক্ত করার জন্য টাকা দেওয়া যাবে এরকম ভাবে যুদ্ধবন্দী যারা আছে মুসলিম যুদ্ধবন্দী এরাই দাস মুক্তির মধ্যে পড়বে ছয় নাম্বার গা ঋণগ্রস্ত ব্যক্তি ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত দেওয়ার তিনটা শর্ত আমি রেখে দিয়েছি এখানে চারটা শর্ত ঋণ করলো কেন ন্যায়সঙ্গত কারণে ঋণ করে তাকে জাকাত দেওয়া যাবে ঋণ পরিশোধ করার জন্য আর ঋণ করছে কি জন্য ঋণ করছে জুয়া খেলার জন্য ঋণ করেছে কি করার জন্য মদের দোকান দেওয়ার জন্য ঋণ করেছে হারাম কাজ করার জন্য এটা জাকাত দেওয়া যায় নাই এরকম ভাবে আরো কয়েকটা সত্য দেখে নেবেন সাত নাম্বার অফি সাবিল্লাহ আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় বলতে কয়েক রকমের লোক আছে এমনি সরাসরি আল্লাহর রাস্তায় বলতে যারা আল্লাহর রাস্তায় মুজাহিদ জিহাদ করে তাদের জাকাত দেওয়া যাবে এটা হলো সরাসরি কথা হাদিসে এই ব্যাখ্যাই দেওয়া আছে কারণ আটটা খাত আছে এখানে সাত নাম্বার আছে অফি সাবিল্লাহি আল্লাহর রাস্তায় বলতে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে তাদেরকে বোঝানো হয়েছে যুদ্ধ করতে অস্ত্র লাগে যুদ্ধ করতে হ্যাঁ নিজেদের পোশাক লাগে যুদ্ধ করতে গেলে খাওয়া দাওয়া লাগে যুদ্ধ করতে গেলে পরিবারের ব্যবস্থা করা লাগে বন্দি হলে তাদের দেখাশোনা করা লাগে আহত হলে চিকিৎসা করা লাগে টাকা দরকার আছে না টাকা দরকার আছে আমাদের এই বারমা যারা জেহাদ করে এখন আপনারা দেখেছেন কয়েকদিন আগে সেখানে একটা হামলা হয়েছে আলহামদুলিল্লাহ মুসলিমরা এখন যুদ্ধ করতে শিখেছে সেখানে আগে খালি মার খেতে এখন মার দেওয়া শুরু করেছে বার্মা আলহামদুলিল্লাহ বার্মার প্রত্যেকটা মানুষের কাছে আমার লিখতে আছে তারা আমার লেকচার শুনে এখন শুনে শুনে তারা জেহাদ শিখেছে আলহামদুলিল্লাহ তারা এখন জেহাদের ময়দানে ভূমিকা রাখছে কয়েকদিন আগে হামলা করে তারা অনেকগুলো ক্ষতি করেছে কুফারদের তো এখন তারা আমাদের সাথে যোগাযোগ করে মাঝে মধ্যে তো টাকা পয়সা চায় অস্ত্র দরকার এক একটা একে সাতচল্লিশের দাম হচ্ছে কত তিন লাখ টাকা একটা মেশিন গানের দাম পনেরো লাখ টাকা এরকম তারা টাকা হিসাব দিয়েছে আমাকে তো এগুলো আমাদের দরকার আমি এটা ওপেন বলি আপনাদের আরো কিছু জানতে চান এখানে আরো লোক আছে আমি ভয় তো আল্লাহ কি করি খেলা রশি দেখি আর বার্মায় যারা যুদ্ধ করে বার্মায় যুদ্ধের বড় কমান্ডার আজকে হাজির আছে যারা কয়েকজন কুফাদেরকে মেরেছে এবং গণিমতের মাল একটা আমাকে দিয়েছে ছুরি এই গণিমতের ছুরি দিয়েই কালকে জয় করেছি এটা গোপন কিছু নাই পরিষ্কার বিষয় দামি ছুরি আল্লাহ গরু জবাই করা যাবে আরো কিছু জবাই করা যাবে তো যাই হোক এগুলো দরকার আছে আল্লাহ যে আটটা খাত বলে আমাদের সাত নাম্বার খাতে তাই উল্লেখ করে দিয়েছেন এটা মানুষ ভুলে গেছে তাজা করতে হবে বিস্তারিত লেখা আছে এরকম ভাবে আজকে যারা আল্লাহর রাস্তায় এই দিনই শিক্ষা যারা রত আছে এরা আল্লাহর রাস্তায় আবদ্ধ আছে কোরআনে বলা আছে দেখেন একটা আয়াত দেওয়া সেখানে সুরা বাকারা দুশো তিয়াত্তর নম্বর আয়াত লিল ফুকারা ইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহি লা ইস্তাতিউনা দারবান ফিল আরদে ইয়াহসাবুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ তারিফুহুম বিসীমাহুম লা ইয়াসআলুনা নাস ইলহাফা যে ওই সমস্ত ফকিরদের জন্য যারা আল্লাহর রাস্তায় আবদ্ধ হয়ে আছে আল্লাহর রাস্তায় আবদ্ধ হয়ে আছে কারা মুজাহিদিনরা জেহাদ করতে গিয়ে আল্লাহর রাস্তায় আবদ্ধ হয়ে আছে দিনই এলেম শিক্ষা করতে গিয়ে আবদ্ধ হয়ে আছে শিক্ষা দিতে গিয়ে আবদ্ধ হয়ে আছে দরবান ফিল যারা জমিনে গিয়ে নিজে কামাই করতে পারছে না ইয়াহসাবুমুল জাহিল আগনিয়া মিনা তাআফফুফ যাদেরকে ধনী লোকেরা তাদের এই কারণে তারা পবিত্র থাকে কারণ তাদেরকে মনে করে যা ধনী তারিফুহুম বিসিমাহুম তুমি তাদের আলামত দেখে চিনবে চেহারা দেখলে চিনতে পারবে লা হাফা তারা মানুষের কাছে যাচনা করে না এই লোকগুলোকে এক কথায় গরিব ভদ্রলোক এই গরিব ভদ্রলোক যারা আল্লাহ রাস্তায় আবদ্ধ হয়ে আছে এদেরকে দান করো খুঁজে খুঁজে দাও এদেরকে এটা আল্লাহ বলেছেন তো এটা আমরা খেয়াল করব আমাদের বেশ করে মাদ্রাসার ছেলেদেরকেও আমরা জাকাতের টাকা দিয়ে তারা ফ্রি পড়ে জাকাতের টাকা দিয়ে খাওয়ানোর টাকা দিই ভর্তি বিষের টাকা দেয় আমাদের এখানে অনেকগুলো এসিম আছে অনেকগুলো বিভিন্ন জায়গার লোক আছে তো এদেরকে দেখাশোনা করা লালন পালন করা এটা আমাদের দায়িত্ব তো সেক্ষেত্রে আপনারা জাকাতের একটা অংশ এখানে দিতে পারেন এ আয়াত অনুযায়ী আট নম্বর হচ্ছে এমনে সাবিল পথচারী মুসাফির দেশে ধনী ঢাকা এসে গরিব অভাবে পড়ে গেছে এখন তাকে বাড়ি যাওয়া পর্যন্ত যে টাকা দরকার জাকাত দেওয়া যাবে এ হলো এমনে সাবিল মুসাফির মুসাফির ব্যক্তি যে সফরে আসলো এই আমাদের বাইরে আসছে অনেক দূর দরাজ থেকে আসছে এই এক ভাইয়ের কালকে এখান থেকে টাকা চুরি হয়ে গেছে ওই জন্য আছেন এখানে মানি ব্যাগটা চুরি হয়ে গেছে তিন হাজার টাকা নিয়ে এসে তা চুরি হয়ে গেছে এখন এই বেচারা যদিও ধনী বাড়িতে কিন্তু এখন সে গরিব হয়ে গেছে এখন আমরা কি করতে পারবো তাকে জাকাতে টাকা দিতে পারবো সে নিতে পারবে কোনো অসুবিধা নেই এমনি সবই পথচারী মুসাফে এরকম ভাবে একজন বড় শিল্পপতি হোক বিদেশ গিয়ে হঠাৎ করেছে অভাব উড়ে গেছে এখন জাকাতে টাকা আনতে পারবে এটা হচ্ছে এমনি সাবিল জাকাত যাদেরকে দেওয়া যায় না এখানে অনেকগুলো দেওয়া আছে অমুসলিমদের জায়গা দেওয়া যাবে না নিজের আত্মীয় স্বজনের মধ্যে উসুল ফুরু আপনি যাদের থেকে দুনিয়া আগমন করেছেন আপনার থেকে যারা এসেছে থেকে যাওয়া যাবে না আপনি যাদের থেকে এসছেন মানে আপনার মা বা তার মা বাপ তার মা বাপ তার মা বাপ তার মা বাপ জায়গা দেওয়া যাবে না আপনার থেকে যারা এসেছে মানে আপনার ছেলে মেয়ে ছেলে মেয়ের ছেলে মেয়ে ছেলে মেয়ের ছেলে মেয়ে ছেলে মেয়ের ছেলে মেয়ে যত নিতে যাক জায়গা দেওয়া যাবে না রইল ডান বাম আপনার ভাই মানে আপনার বাপের ছেলে আপনার দাদার ছেলে মানে চাচা বাবার ছেলে মানে ভাই বোন এরা আলাদা থাকলে জাকাত দেওয়া যাবে বরং সবচেয়ে কাছের লোক হিসেবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা যাবে জাকাত দেওয়া যাবে ভাই বোনকে দেওয়া যাবে চাচা দেওয়া যাবে চাচাতো ভাই চাচাতো বোন খালাতো ভাই তো বোন মামাতো ভাই মামাতো বোন এটা জাকাত দেওয়া যাবে দেওয়া যাবে না বাপ মা মায়ের বাপ বাপের বাপ এদিক দেওয়া যাবে না আর কি বললাম ছেলে মেয়ে ছেলে মেয়ে দেওয়া যাবে না স্বামী স্ত্রী স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না কারণ স্ত্রীর খরচ দেওয়া তার দায়িত্বে স্ত্রী স্বামীকে পারবে কিনা সেক্ষেত্রে আমাদের দুইটা মত আছে একটা হাদিস আছে আবদুল্লাহ বিন মাসুদের স্ত্রী আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন আল্লাহ রসুবান তাকে দিতে পারো এই হাদিস থেকে কেউ কেউ বলছেন যে স্ত্রী স্বামীকে দিতে পারবে কিন্তু স্বামী স্ত্রীকে নয় কিন্তু ওটাও আসলে বিশেষ বিশেষ ক্ষেত্রে যখন স্বামী একেবারে অসহায় সেই ক্ষেত্রে আমসুল না এটা তো আমরা আরো যে জাকাতের বিষয়গুলো দেখে নেব ইনশাল্লাহ আমাদের এটা আলোচনার সময় শেষ আমরা বাকি মাত্র দেখে নেব অনেক বড় বিষয়টা জাকাতের লুঙ্গি শাড়ি আলোচনা আছে ভিতরে লুঙ্গি শাড়ি দেওয়ার জন্য জাকাত খরচ করা হয় নাই জাকাত একটা পরিকল্পিত বিষয় দারিদ্রতা বিমোচনের জন্য বড় জিনিস তো ইনশাআল্লাহ সেটা নিয়ে আমরা আসরে পরে সুযোগ হলে আবার প্রশ্নোত্তর পর্বে আলোচনা করব আমি এখানে শেষ করছি যেহেতু পরে আলোচক আছেন আরো আলোচক গুরুত্ব না আসতেছেন এখন আলোচনা করছেন আমাদের এক বড় ভাই বিশিষ্ট শিল্পপতি আমাদের হাফিজ আহমদ ভাই তার আর একটা পরিচয় হলো হাতিমবাগে যারা গেছেন আমি যার বাসায় ছিলাম এই বাড়ির মালিক এখন তিনি বক্তব্য রাখছেন মূলত আমরা বিভিন্ন রকমের লোক দিচ্ছি এই জন্য এক এক অ্যাঙ্গেল থেকে এক একজন বলুক এরপরে আলোচনা করবেন ডক্টর মঞ্জুরি রাহি উনি সাড়ে তিনটে আসবেন তা আমরা এসব তার আলোচনা শুনবো আল্লাহ সুবাহ আমাদের আলোচনা শোনার এবং আমার তৌফিক দান করুন